السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আগের মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইসলামী ফেকের একটি বিষয় নিয়ে এ পর্যায়ে যা বলবো সেটা হচ্ছে আগের সাথে সংশ্লিষ্ট ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম যে মানুষের সহজাত স্বভাব সমূহ নিয়ে তার পরিশিষ্ট এখন বলছি মানুষের সহজাত স্বভাব নিয়ে আমরা তিনটি ব্যাপারকে উল্লেখ করেছিলাম এখন চতুর্থ নম্বর হচ্ছে যে নখ কেটে ফেলা হ্যাঁ মানে এমনভাবে কেটবে যে সেটাকে ছেড়ে দেবে না হ্যাঁ এটা মানুষের নখের সৌন্দর্য বাড়ায় এবং নখের নিচে যে ময়লা জমে থাকে সেগুলো দূর করে অথচ এর বিপরীতে কিছু মানুষকে দেখা যাচ্ছে যে তারা তাদের নখগুলোকে লম্বা রাখে অথবা বিশেষ কোনো নখকে লম্বা রাখে এগুলো সব শয়তানের অবশ্যই প্রপাগান্ডা এবং শয়তান এই ব্যাপারটাকে তাদের সামনে আপনার সৌন্দর্য মণ্ডিত করে তুলেছে এবং এর পাশাপাশি এতে করে আল্লাহর যে শত্রু তাদের অনুসরণ করা হচ্ছে সুতরাং একজন মুসলমানের কখনো উচিত হবে না যে তার কোনো নোখকে বড় রাখা এটা কখনো করা যাবে না কারণ রসুল আকরমের আদর্শ বিরোধী এবং সহজাত স্বভাব বিরোধী বটে পাঁচ নম্বর যে কাজটুকু মানুষের সহজাতের সাথে সহজাত স্বভাবের সাথে সম্পৃক্ত সেটা হচ্ছে আপনার বগুলের নিচের যে পশমগুলো আছে সেগুলোকে আপনার উফলে ফেলা যে কোনোভাবে উপড়ে ফেলা ছাড়াও সেগুলো দূর করা সম্ভব হম সেটা হয়তো বা কোনো মেডিসিনের মাধ্যমে হতে পারে অথবা সেবের মাধ্যমে হতে পারে কারণ এটা আসলে দূর করাটা সে মৌলিক আপনার কাজ কিন্তু উপরে ফেলার মধ্যে আসলে রসুল কেন উপরে ফেলতে বলেছেন এটার মধ্যে একটি বিশেষ আপনার একমত রয়েছে সেটা হচ্ছে উপরে ফেলার মাধ্যমে আস্তে আস্তে সেটা কমতে থাকবে তখন আর বেশি থাকবে না কারণ আপনি যদি শেভ করেন হ্যাঁ, সেগুলো আরো শক্তিশালী রূপ ধারণ করবে এবং পরবর্তীতে কিছু বড় হইলেই দুর্গন্ধ সৃষ্টি করবে কিন্তু যদি উপড়ে ফেলা যায় আস্তে আস্তে সংখ্যা কমতে থাকবে তখন হ্যাঁ, সেটা অতি দ্রুত দুর্গন্ধ নিয়ে আসবে না এই কারণে উপড়ে ফেলতে বলা হয়েছে কিন্তু কারোর যদি উপড়ে ফেলার অভ্যাস ছোট থেকে না হয় তাহলে তাদের জন্য বিকল্প পথ সেভ করতে পারে অথবা কোন মেডিসিন দিয়ে সেটাকে উঠে ফেলতে পারে কারণ এতে করে পরিচ্ছন্নতা অর্জিত হয় এবং দুর্গন্ধও দূর হয়ে যাবে যেটা সাধারণত আপনার এই রোগগুলো থাকলে হয়ে থাকে এবং এতে করে আমাদের যে ইসলাম ধর্ম সেটার হ্যাঁ, আপনার একটি উজ্জ্বল একটা দিক ফুটে উঠে সেটা হচ্ছে আমাদের এই ইসলাম ধর্ম আমাদেরকে এমন কিছু আচরণের কথা বলেছেন যেটার সাথে সম্পর্ক মানুষের সৌন্দর্যের যেটার সাথে মানুষের সম্পর্ক পবিত্রতার যেন সে এই ক্ষেত্রে কাফেরদের অনুসরণ থেকে দূরে সরতে পারে যেমন মূর্খদের অনুকরণ থেকে তারা দূরে সরতে পারে এবং নিজের ধর্ম নিয়ে নিজে গর্ব করতে পারে নিজের প্রতিপালক আনুগত্য করে নিজে গর্ববোধ করতে পারে এবং নিজের নবী ইসলামের আদর্শে অনুসরণ করে নিজে গর্ববোধ করতে পারে হ্যাঁ এর পাশাপাশি আমরা যে পাঁচটা স্বভাবজাত আপনার আচরণের কথা বললাম এর পাশাপাশি আরো পাঁচটি রয়েছে যেটা অন্য হাদিসের মধ্যে আমরা দেখতে পাই তার মধ্যে একটি হচ্ছে মেসপাক করা আরেকটি হচ্ছে নাক পরিষ্কার করা আরেকটি হচ্ছে কুলি করা আরেকটি হচ্ছে আঙ্গুলের যে প্রত্যেক করের যে পেছনের অংশ যেগুলোকে আরবিতে বারাজম বলা হয় হ্যাঁ, সেইখানে সাধারণত ময়লা জমে থাকার সম্ভাবনা আছে হ্যাঁ, সেগুলোকে ধুয়ে ফেলা আরেকটা হচ্ছে ইস্তেঞ্জা করা যেটাকে বলা হয় মলমূত্র ত্যাগের পর এটা আমরা কোথায় থেকে পাচ্ছি এটা হজরত আয়সা দিয়াল একটি হাদিসে আমরা পেয়ে থাকি রসুল আকরম সাদ করেন যেটা আমরা মুসলিমে পাই হাদিস নম্বর দুইশো একষট্টি রসুল আকরম সাল্লাহাম বলেন আশ্রম মিনাল ফিতরা قص الشارب وإعفاء اللحية والسواك واستنشاق الماء وقص الأظافر وغسل البراجم ونطف الإيدة وحلق العانة وانتقاص الماء يعني الاستنجاء قال مصعب بن شيبة أحد رواة الحديث ونسيت العاشرة إلا أن تكون المضممة হম রসুল বলেন যে দশটা জিনিস মানুষের আপনার সহজাত স্বভাবের অধীন হ্যাঁ, তার মধ্যে একটি হচ্ছে মোষ কেটে ফেলা দ্বিতীয়টি হচ্ছে দাঁড়িকে লম্বা করা আর তৃতীয়টি হচ্ছে মেসওয়াক করা চতুর্থ হচ্ছে আপনার নাককে পরিষ্কার করা পাঁচ নম্বর হচ্ছে আপনার নখগুলাকে কেটে ফেলা হ্যাঁ, তারপরে এরকম পরে হচ্ছে আপনার আঙ্গুলের করের পেছন অংশকে ভালো করে ধুয়ে ফেলা এবং বগলের নিচের পশমকে উপড়ে ফেলা এবং নাভির নিচের আপনার পশমগুলোকে শেক করে ফেলা এবং হ্যাঁ তারপর হচ্ছে আপনার ইস্তেঞ্জা করা হম যেটা মলমূত্র ত্যাগের পরে হয় মুসাবিনে সাইবা হ্যাঁ, রাহিমাহুল্লাহ তিনি একজন বর্ণাকারী তিনি বলছেন বলে যে দশ নম্বরটা কি আমি ভুলে গেছি তবে সেটা কুলি করা হতে পারে সেটা হচ্ছে আসল তো সুতরাং এই হাদিসের মাধ্যমে আমরা আরো পাঁচটি জিনিস জানতে পারলাম তাই দশটা জিনিসই আপনার মানুষের সহজাত স্বভাবের সাথে সম্পর্কিত এবং সেগুলো ইসলামের দাবিও বটে সেগুলা মাধ্যমে একজন মুসলমান সে সমাজের মধ্যে নিজের একটা ব্যক্তিত্ব নিয়ে সে সমাজের মধ্যে বিরাজমান করতে পারে যাতে করে ইসলামের সৌন্দর্য মানুষের সামনে ধরা পড়ে আল্লাহ আমাদের